সময় দিনই তালিমের মাঝে বসার আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেছেন আমরা দিল খুলে আল্লাহ তালার দরবারে সকলেই শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের জবানে এবং অন্তরে এই শুক্রিয়া থাকা চাই সার্বক্ষণিক এই শুক্রিয়ার বহির প্রকাশ করা চাই যে আল্লাহ তালা আমাদেরকে ইসলামের নিয়ামত দ্বারা ধন্য করেছেন এটা আল্লাহ তালার তরফ থেকে আমাদেরকে দেওয়া সবচেয়েতে বড় নিয়ামত যে জন্মসূত্রে আমরা ইসলামটাকে আমাদের জীবন ব্যবস্থা হিসেবে পেয়েছি এটা আমাদের উপর আল্লাহ তালার অনেক বড় একটা অনুগ্রহ ওর আনে করিমের মাঝে আল্লাহ তালা বলেন যে নিয়ামতের তোমরা কৃতজ্ঞতা আদায় করো কৃতজ্ঞতা প্রকাশের মূল্য দাম অনেক বান্দা যখন আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করে কৃতজ্ঞতা প্রকাশ করে তখন সে বান্দাকে আল্লাহ তালা অপুরন্ত নিয়ামত দ্বারা ধন্য করে আর যখন আল্লাহ তালার নিয়ামতের না শুক্রিয়া করা হয় অকৃতজ্ঞতা করা হয় নিমক হারামি করা হয় আল্লাহ তালা সেই নিয়ামত বান্দার উপর রাখেন না বান্দা থেকে সেই নিয়ামতটাকে আল্লাহ তালা ছিনিয়ে নেন لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وإذ تأذن ربكم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد وإذ تأذن ربكم তোমাদের রবের এটা ঘোষণা এটা তোমাদের রবের ঘোষণা এইটাই তোমাদের রবের নিয়ম এইটাই তোমাদের রবের আইন রীতি লাইন চাকার তোম যদি তোমরা শুক্রিয়া আদায় করো লাইন চাকার তোম যদি তোমরা শুক্রিয়া আদায় করো আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে এই শুক্রি আদায়ের প্রতিদান স্বরূপ তোমাদের উপর আমার দেওয়া নিয়ামতটাকে আমি আরো বাড়িয়ে দেব আমি অপরন্ত নিয়ামত দ্বারা তোমাদেরকে ধন্য করব ওয়ালা ইন তুম আর যদি আমার প্রদত্ত নিয়ামতের তোমরা না সুক্রিয়া করো তোমরা যদি নিমক হারামি করো তোমরা যদি অকৃতজ্ঞতা করো আমার নিয়ামতটাকে তোমরা যদি মূল্যহীন মনে করো আমার শাস্তি কিন্তু বড় কঠোর আমার শাস্তি বড় কঠোর আমি আমার আজাব দ্বারা আমার শাস্তি দ্বারা তোমাদেরকে পাকড়াও করব এই বান্দা এইটাই তার আব্দিয়ত সে যখন তার রবের কাছ থেকে তার মালিকের কাছ থেকে কোনো নিয়ামত পাবে মালিকের কৃতজ্ঞতা প্রকাশ করবে মাওলার কৃতজ্ঞতা প্রকাশ করবে যে মাওলা এই নিয়ামত পাওয়ার আমি যোগ্য ছিলাম না এই নিয়ামত দ্বারা তুমি আমাকে অনুগ্রহ করেছ এই সুক্রিয়া দায়টা সে তার মাওলার কাছে সে তার মালিকের কাছে করবে যদি গুলাম এমন গুলাম হয় যে মালিকের নিয়ামতের কি শুক্রিয়া আদায় করে না এটার কৃতজ্ঞতা আদায় করে না তাহলে সেই মালিক এই গোলামের প্রতি অসন্তুষ্ট হয়ে যান গোলামকে নিয়ামত তো দেনি না পরবর্তী সময়ে অনুগ্রহ তো করেনি না গোলামের সাথে তার আচরণটা হয় কঠিন শক্ত আচরণ হয় আল্লাহ এটাই বুঝাচ্ছেন লাইন সাকারতম যদি তোমরা আমার প্রদত্ত নিয়ামত গুলোর সুক্রিয়া আদায় করো লাজিদান্নাকুম আমি অবশ্যই অবশ্যই তোমাদেরকে যা নিয়ামত দিয়েছি আমি এই নিয়ামত আরো বাড়িয়ে দেব ওয়ালা ইন কাপারতম আর যদি তোমরা না সুক্রিয়া করো যদি তোমরা অকৃতজ্ঞতা করো যদি তোমরা আমার নিয়ামত গুলোকে মূল্যহীন মনে করো আমার শাস্তি কিন্তু বড় কঠোর এই দেখেন আমাদের উপর আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত হল ইসলাম ইমান তিনি কি ইসলাম একটা জীবন ব্যবস্থা আমাদেরকে দিয়েছেন আর এই ইসলামের উপর আস্থা এর প্রতি ইমান যে তিনি আমাদেরকে দিয়েছেন এটা আল্লাহ তালার দেওয়া আমাদের উপর সবচেয়ে বড় নিয়াম আমরা যদি এই নিয়ামতের শুক্রিয়া করি তাহলে আল্লাহ তালা এই নিয়ামতটা আমাদের জন্য আরো বাড়িয়ে দেবে আর যদি এই নিয়ামতের না শুক্রিয়া করি যথাযথ মূল্য এই নিয়ামতের আমরা যদি দিতে ব্যর্থ হই তাহলে আল্লাহ তালা এই নিয়ামতটা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাবে এই নিয়ামত অন্যদেরকে দেওয়া হবে এই ইসলামের নিয়ামত আল্লাহ তালা অন্য জাতিকে দিবেন অন্য গুত্রকে দিবেন আমাদের থেকে ছিনিয়ে নিয়ে যাবে তাই আমাদের কর্তব্য এই নিয়ামতের উপলব্ধি এই নিয়ামতের সুক্রিয়া প্রকাশ করা আল্লাহ তালার দরবারে সার্বক্ষণিক এটা আমাদের কর্তব্য এটাই আমাদের উচিত যে আল্লাহ তালা যেন এই নিয়ামতটা আমাদেরকে যেতে দিচ্ছেন দয়া করে অনুগ্রহ করে আল্লাহ যেন এই নামটা আমাদের থেকে ছিনিয়ে না নেন এজন্য সবসময় এই নিয়ামতের উপর গর্ব প্রকাশ করা এই নিয়ামতের আলোচনা করা এই নিয়ামতটার মর্যাদা এটাকে উপলব্ধি করা এটা আমাদের জন্য উচিত আল্লাহ কোরআনে কেরিমের মাঝে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 জানতে না তোমরা জান্নাতের কথা জানতে না তোমরা জাহান নামের কথা জানতে না তোমরা জানতে না পরকালের কথা তোমরা মৃত্যুর কথা ভাবতে না তোমরা কেয়ামতের কথা চিন্তাও করতে না ঈদ কুন্তুম আদা তোমরা অন্ধকারের মাঝে নিমজ্জিত ছিলে তোমরা দুনিয়ার জীবনটাকে জীবন মনে করতে আর দুনিয়ার মাঝে বংশের দ্বন্দ্ব বর্ণের দ্বন্দ্ব ছোট বড়র দ্বন্দ্ব শ্রেণী আর পেশার দ্বন্দ্ব ধনী শ্রেণীর দ্বন্দ্ব জমিদার কৃষক শ্রেণীর দ্বন্দ্ব ভাষা ভূখণ্ডের দ্বন্দ্বে তোমরা বিভাজিত একে অন্যের রক্ত পিপাসু ছিলে আল্লাহ বলতেছে তোমরা দুনিয়াটাকে কেড়ে খাওয়ার জন্য দুনিয়াটাকে কেড়ে খাওয়ার জন্য তোমরা তো পরস্পর পরস্পরের রক্ত পিপাসু ছিলে কিন্তু কোন তুম আদা কারণ তোমরা মনে করতে আমাদের জীবনটা দুনিয়ার জীবন দুনিয়ার জীবনে আমাকে সফল হতেই হবে আমাকে বাড়ি করতেই হবে আমাকে দুনিয়া কামাতেই হবে আমাকে বড় হতেই হবে তোমরা এটাই ভাবতে আর এজন্য অপর মতের উপর অপর পক্ষের উপর অপর বর্ণের উপর নির্যাতন নিপীড়ন পরস্পর যুদ্ধ আর হানাহানি মারামারি আর একটা দ্বন্দ্বের জীবনের মাঝে তোমরা নিমজ্জিত ছিলে তোমাদের তো এই অবস্থা ছিল তোমাদের বংশে বংশে দ্বন্দ্ব ছিল তোমাদের অঞ্চলে অঞ্চলে দ্বন্দ্ব ছিল তোমাদের শ্রেণী পেশার মাঝে পরস্পরে দ্বন্দ্ব ছিল তোমাদের মাঝে ছোট বড় তোমরা দ্বন্দ্বের মাঝে নিমজ্জিত ছিলে তোমাদের ভূখণ্ড ভূখণ্ড পরস্পরে তোমাদের মাঝে বিভাজন ছিল আর এই বিভাজিত অবস্থায় এই বিভক্ত অবস্থায় তোমরা একে অপরের রক্ত পিপাসু ছিল আদা আর তোমরা তো একে অপরের রক্ত পিপাসু ছিলে একে অপরের দুশ্মন ছিলে ঈদ আদা আন তোমাদের কেহ জাতীয়তাকে উপাস্য বানিয়ে তার পূজা করছিল আর তোমাদের কেহ রাষ্ট্রকে পূজা করছিল তোমাদের কেহ পূর্ব পুরুষদের কিস্তা কাহিনীকে কেন্দ্র করে গর্ব অহংকার আর তার উপাসনা করছিল তোমাদের মাঝে কেহ তারা তার ভাষা আর তার ভূখণ্ডকে নিয়ে গর্ব অহংকার আর দলাদলি করছিল ঈদ কুন্তুম আদান তোমরা পরস্পর পরস্পরের শত্রু ছিলে তোমাদের মাঝে কোনো মিল কোনো সম্প্রীতি ছিল না فأصبحتم بنعمته إخوانا واذكروا نعمة الله عليكم واذكروا نعمة الله عليكم তোমরা তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে একটু ভাবো আল্লাহর অনুগ্রহকে একটু স্মরণ করো ঈদ কুন্তুম আদা আন তোমরা তো পরস্পর পরস্পরের রক্ত পিপাসু ছিলে আল্লাহ বুঝাচ্ছেন ইসলাম সেই নিয়ামত ইসলামটা সেই নিয়ামত যার বিনিময়ে আজকে তোমরা ভাই ভাই ইসলামটা সেই নিয়ামত যে নিয়ামত তোমাদের পরস্পরের শত্রুকে পরস্পরে ভাই ভাই করে দিয়েছে ইসলাম সেই নিয়ামত আজ তোমাদের ছোট আর বড়র মাঝে কোনো বিভাজন নেই কেন ইসলাম এই বিভাজনকে দূর করে দিয়েছে আজকে তোমাদের গরিব আর ধনির মাঝে কোনো বিভাজন নেই কারণ এই বিভাজনটাকে ইসলাম দূর করে দিয়েছে তোমাদের রাজা আর প্রজার মাঝে কোনো বিভাজন নেই ইসলাম এই বিভাজনকে দূর করে দিয়েছে তোমাদের সাধারণ নাগরিক আর রাষ্ট্রপ্রধান এর মাঝে কোনো বিভাজন নেই ইসলাম এই বিভাজনটাকে দূর করে দিয়েছে এই ইসলামটা তোমাদের উপর আল্লাহ তালার তরফ থেকে একটা বিশেষ নিয়ামত এই নিয়ামতটার সুক্রিয়া আদায় করো এই নিয়ামতটার কদর করো আল্লাহ বুঝাচ্ছেন এই নিয়ামতটার কদর করো আল্লাহ আরো বুঝাচ্ছেন وكنتم على شفا حفرة من النار আল্লাহ আরো স্পষ্ট করে বুঝাচ্ছেন কুন্তুম তোমরা ছিলে আলা সাফা প্রতিম মিনান্নার জাতিগত মতবাদগত অঞ্চলগত বিভক্তি তোমাদেরকে জাহান নামের কিনারায় নিয়ে দাঁড় করিয়েছিল তোমরা দাঁড়িয়েছিলে আলা সাফা হুফরাতিম মিনান নার উপ্রাতিন শব্দের অর্থ গর্ত সাফা শব্দের অর্থ হল কিনারা আলা সাফা উপ্রাতিন তোমরা গর্তের কিনারায় ছিলে কোন গর্তের মিনান নার জাহান নামের গর্তের কিনারায় তোমরা দাঁড়িয়েছিলে তোমাদের সমাজটা এইটাই একটা জ্বলন্ত আগ্নেয়গিরি জ্বলন্ত একটা আগুন একটা জাহান নামে পরিণত হয়েছে আল্লাহ বুঝাচ্ছেন ইসলামের নিয়ামত সেই নিয়ামত ইসলামটা সেই নিয়ামত যা তোমাদেরকে জাহিলি সভ্যতা থেকে মুক্তি দিয়ে মিনহা ইসলামটা সেই নিয়ামত যে নিয়ামত তোমাদেরকে এই জাহান নামের কিনারা থেকে মুক্তি দিয়েছে তোমাদের সমস্ত বিভাজনকে দূর করে তোমাদের মাঝে সম্প্রীতি দান করেছে কে ইসলাম ইসলামের বিনিময়ে আজকে তোমরা ভাই ভাই ইসলাম এটা এমন একটা নিয়ামত এমন একটা দিন এমন একটা জীবন ব্যবস্থা এর উন্নত নৈতিক শিক্ষায় আজকে সমস্ত দলাদলি থেকে মুক্ত হয়ে সমস্ত বিভাজন থেকে মুক্ত হয়ে আজকে তোমরা পরস্পরে প্রীতির বন্ধনে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ তোমরা আজকে পরস্পরের ভাই ভাই তোমাদের মাঝে এত সুন্দর সম্পর্ক এত প্রেম আর ভালোবাসার সম্পর্ক কে গড়ে দিয়েছে ইসলাম আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন ইসলামের এই নিয়ামতার কথা ভাবো আল্লাহ তালার দেওয়া তোমাদের উপর সবচেয়ে বড় নিয়ামতটা হলো ইসলামের নিয়ামত দেখেন এই আয়াতের মাঝে আমরা যদি কোরআনে করিমের সুরে আলে ইমরানের এই একশো তিন নম্বর আয়াতটা এইটাকে নিয়ে একটু ভাবার চেষ্টা করি খুব পাশাপাশি এই আয়াতের মাঝে ইসলামের চিত্র আর জাহিলিয়তের চিত্রকে পাশাপাশি এনে দেখানো হয়েছে যে জাহিলিয়তটা কি এটা বুঝানো হয়েছে কুন্তুম আদা আন ইদ কুন্তুম আদা আন এটা হলো বর্বরতা যে তোমাদের পরস্পরের দলাদলি বিভাজন এইটাই তো জাহিলিয়ত এইটাই মূর্খতা ইদকুন্তুম আদা কি বোঝানো হয়েছে অকুন্তুম আলা সাফা উপ্রতিম মিনান নার আর এই দলাগুলি এর পরিণতি কি এর পরিণতি হলো তোমরা জাহান নামের কিনারায় অবস্থান করছিলে না তোমাদের পরিবারের মাঝে কোনো শান্তি ছিল না তোমাদের সমাজের মাঝে কোনো শান্তি ছিল না ঘরে তোমরা নিরাপদ ছিলে না সমাজে তোমরা নিরাপদ ছিলে না সমাজ তোমাদেরকে নিরাপত্তা দিচ্ছিল না ঘর পরিবার তোমাদেরকে নিরাপদ করতে পারছিল কোনো কিছুতেই তোমরা নিরাপত্তা পাচ্ছিলে না কিন্তু কুন্তুম আদা আন অকুন্তুম আলা চাপা অপ্রাতিম মিনান্নার এইটাই তো জাহিনিয়ত আর ইসলাম কি ইসলামের শিক্ষা কি ইসলাম কি শিক্ষা দেয় এইটাও পাশাপাশি বোঝানো হয়েছে ও আল্লাহ পাবাইনা কলুবিকুম ইসলাম তোমাদেরকে সম্প্রদায়গত বিভাজন থেকে মুক্তি দিয়ে সম্প্রীতির জীবন দান করেছে ইসলাম তোমাদেরকে সম্প্রীতির জীবন যান করেছে এই সম্প্রীতির শিক্ষা এটা জাহিলিয়তে ছিল না এই সম্প্রীতির শিক্ষাটা ইসলাম তোমাদেরকে দান করেছে মিনহা আর এই সম্প্রীতির শিক্ষা দ্বারা ইসলাম তোমাদেরকে জাহান নামের কিনারা থেকে রক্ষা করেছে তোমাদের দুনিয়ার জীবন নষ্ট হচ্ছিল আর তোমাদের আখেরাত নষ্ট হচ্ছিল ইসলাম সেই নিয়ামতি জীবন ব্যবস্থা যা তোমাদের দুনিয়ার জীবনকে সুন্দর শান্তিপূর্ণ করেছে আর তোমাদের আখেরাতের জীবনকেও করেছে শান্তিপূর্ণ কোরআনে করিমের অন্যত্র সুরায় আনামের একশো বাইশ নম্বর আয়াত আল্লাহ বুঝাচ্ছেন আওয়ামান কানামাইতান মাইতান আওয়ামান কানা মাইতান فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس كمن مثله في الظلمات ليس بخارج منها আওয়ামান কানা মাইতান আল্লাহ বলতেছেন আর সে ছিল মৃত আওয়ামান কানা মাইতান আর সে তো মৃত ছিল কানা আল্লাহ বলতেছেন আমি তাকে জীবন দান করেছি আসলে তার মাঝে জীবন ছিল না আমি তাকে জীবন দান করেছি মূর্খতাকে আল্লাহ তালা কোরআনে কেরিমের এই আয়াতে মুর্দার সাথে তুলনা করতেছে যে মূর্খ থাকা আর মুর্দা থাকা একই কথা যে জীবনের মাঝে ইসলামের শিক্ষা নাই সেই জীবনটা একটা মুর্দা জীবন ইসলামের শিক্ষা দ্বারা ইমানের শিক্ষা দ্বারা আল্লাহ তালা তার মাঝে জীবন দান করছে আল্লাহ বলতেছেন তাকে আমি এমন আলো দান করেছি আমি শুধু তাকে জীবন দিয়েছি তা না আমি তাকে এমন আলো দান করেছি যার মাধ্যমে মানুষ সমাজে সে চলাচল করে সে নিজে আলোকিত হয় তার মাধ্যমে মানুষ আলোকিত হয় ইসলাম তো সেই জীবন ব্যবস্থা ইসলাম এমন এক জীবন ব্যবস্থা সমাজের মুর্দা মানুষগুলো যাদের মাঝে জীবন বলতে কিছু ছিল না মনুষ্যত্ব বলতে কিছু ছিল মারামারি হত্যা এটাই ছিল তাদের নিত্যদিনের কাজ পরিকল্পনা যুদ্ধ আর লড়াই এটাই ছিল তাদের জীবন মদ আর জিনা এটা ছিল তাদের সংস্কৃতি কন্যা সন্তানকে জীবন্ত দাফন করা এটি ছিল তাদের কালচার সেই সমাজের সেই মানুষগুলোকে ইমানি শক্তি দ্বারা ইমানি শিক্ষা দ্বারা ইতিহাসের শ্রেষ্ঠ মানবে পরিণত করেছেন ইসলামের এই নিয়ামত পৃথিবীকে আবু বকর ওমর উসমান আলী خالد ابن ولید سعد ابن ابی وقاص حضرت زبیر حضرت سلحا جگ مانو اپہار دیے تھے اسلام اسلام در درفشانی نے تیری قدروک دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا درفشانی نے تیری تری کو دریا کر دیا دل کو روشن کر دیا کو بینا کر دیا جو نہیں خود راہ پر غیروں کے ہادی بن گئے کیا نظر تھی جس نے مردو کو مسیحا کر دیا درفشانی نے تیری کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا جو نہیں خود راہ پر جو نہیں خود راہ پر غیروں کی ہادی بن گئے کیا نظر تھی जिसने मुर्दू को मसीहा कर दिया বলতেছেন ইসলামের এই সূক্ষ্ম শিক্ষা নবী করিম সাল্লাহ আলাইহু আসাল্লামের দূরদৃষ্টি সম্পূর্ণ শিক্ষা আরবের সেই জাহিলি বর্বর সমাজের এক একটা মানুষকে এমন উন্নত সোনালি মানুষে পরিণত করেছে তাদের অন্ধকার দিনকে তো আলোকিত করেছে তাদের অন্ধ দৃষ্টি শক্তিকে দৃষ্টি তো দিয়েছে শুধু তাই না বরং এমন দূরদৃষ্টি এমন আলো আর এমন শিক্ষায় ইসলাম তাদেরকে আলোকিত করেছে যে তারা শুধু নিজেরা সেই আলোর দ্বারা পথে চলেছেন তাই না শুধু তারা সেই আলো দ্বারা নিজেরাই আলোকিত হয়েছেন তাই না বরং সেই যুগের সমস্ত অন্ধকার পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন সমাজকে তার আলোয় আলোয় উজ্জ্বল করে দিয়েছে উজ্জ্বল করে দিয়েছে ক্যা নজর এটা কেমন শিক্ষা ছিল যে মুর্দু কো মাসিহা কর দিয়া মুর্দা মানুষকে শুধুমাত্র জিন্দা করে নাই এমন জিন্দা করছে যে এদের ছোঁয়ায় বাকি মুর্দা মানুষগুলো জিন্দা হয়ে গেছে এমন ভাবে এদেরকে জিন্দা করছে أومن كان ميتا فأحييناه وجعلنا له نورا يمشي به في الناس আল্লাহ বলতেছেন তারা তো মৃত ছিল আমি তাদেরকে জীবন দান করেছি শুধু তাদেরকে জীবন দান করেছি তাই না তাদেরকে এমন আলো আমি দান করেছি এমন শিক্ষায় আমি তাদেরকে আলোকিত করেছি তারা মানুষের মাঝে সেই শিক্ষাকে নিয়ে তারা পরবর্তী জীবন চলেছে আল্লাহ প্রশ্ন করতেছেন এই ব্যক্তিটা কি সেই ব্যক্তির মতো হতে পারে যে এখনো কি জুলুমাত অন্ধকারের মাঝে আছে লাইসা বিখারিজি মিনহা সে অন্ধকার থেকে বের হওয়ার কোনো আলো সে পাচ্ছে না একজন অন্ধকারের মাঝে ছিল সেই অন্ধকারের মাঝে আমি তাকে আলো দান করেছি সেই আলোর মাধ্যমে অন্ধকার থেকে সে বেরিয়ে গেছে এবং যে আলো সে প্রাপ্ত হয়েছে সে আলো সে বিতরণ করছে এক ব্যক্তি আর আরেকজন ব্যক্তি এখনো অন্ধকারের মাঝে আছে অন্ধ পাখি ঘুরপাক খাচ্ছে সে বের হওয়ার কোনো আলো খুঁজে পাচ্ছে না এই দুইজন ব্যক্তি কি এক প্রশ্ন করতেছে আমাদের আল্লাহ তালার দেওয়া এই নিয়ামতটা বুঝতে হবে ইমানের আলো ইসলামের আলো ইমানের শিক্ষা ইসলামের শিক্ষা আল্লাহ তালা যে শিক্ষা যে জ্ঞান আমাদেরকে দিয়েছেন যে নিয়ামত আল্লাহ তালা আমাদেরকে দিয়েছেন এইটা আমাদের উপর আল্লাহ তালার সবচেয়ে বড় নিয়ামত এই নিয়ামতের শুক্রিয়া আদায় করা যদি আমরা শুক্রিয়া আদায় করি কৃতজ্ঞতা আদায় করি তো আল্লাহর ঘোষণা আজি দান না কম আমি আমার নিয়ামত তোমাদের উপর আরো বাড়িয়ে দেব ওলা ইনকা পারতুম আর যদি আমার এই নিয়ামতের না শুক্রিয়া করো ইন্না আজাবি নিশ্চয়ই আমার আজাব কিন্তু বড় ভয়াবহ ইসলাম পূর্ব জাহিলি শিক্ষায় তোমরা একে অপরের রক্ত পিপাসু ছিলে ইসলাম আল্লাহর সেই অনুগ্রহ আল্লাহর সেই নিয়ামতি জীবন ব্যবস্থা এর বিনিময়ে তোমরা আজকে পরস্পর ভাই ভাই وكنتم على شفا حفرة من তোমরা তো তোমাদের বর্ণগত জাতিগত গোষ্ঠীগত বিভাজনে বিভক্ত হয়ে জাহান নামের কিনারায় তোমরা অবস্থান করছিলে মিনহা আল্লাহ ইসলামের নিয়ামত দিয়ে তা থেকে তোমাদেরকে মুক্ত করেছে আমান কানা মাইতান আরে তোমরা তো মর্দা ছিলে আল্লাহ তোমাদেরকে জীবনী শক্তি দান করেছেন আর আল্লাহ ইসলামের এই ইমানি আলোকিত শিক্ষা তোমাদেরকে দিয়েছেন এই আলোর দ্বারা তোমরা তোমাদের দুনিয়ার জীবনে চলবে আর দুনিয়ার জীবনে যদি এই আলোর দ্বারা তোমরা চলতে পারো আখেরাতের অনন্ত অসীম জিন্দিগিতে চলার আলো তোমরা পেয়ে যাবে সেই বিহাবলিল্লাহি জামিআন তোমরা খুব মজবুত ভাবে সকলেই আল্লাহর এই রজ্জুকে এই ইসলামকে মজবুত ভাবে আঁকড়ে ধরো আল্লাহ ঘোষণা দিচ্ছে তোমরা মুসলমানরা পরস্পর দলাদলি করো না তোমরা মুসলমানরা পরস্পরে বিভাজিত হয়েও না কারণ ইমানের এই নিয়ামত পাওয়ার পরও যদি তোমরা গোষ্ঠীগত ভাবে আর ভাষাগত ভাবে আর অঞ্চলগত ভাবে যদি তোমরা আবার বিভক্তিকে গ্রহণ করো যদি তোমরা বিভাজিতই হয়ে যাও তাহলে এই বিভাজিত হয়ে যাওয়াটা কিন্তু জাহিলিয়তে ফিরে যাওয়া <coughs> যে জাহিলিয়ত থেকে মুক্ত করার জন্য ইসলাম তোমরা তো সেই জাহিলিয়তেই ফিরে গেলে সুরে মাইদার মাঝে মহান রব্বুল আলমিন প্রশ্ন করতেছেন আপা হুকমাল জাহিলিয়তি আবগুন আপা হুকমাল জাহিলিয়তি আবগুন ومن أحسن من الله حكما لقوم يوقنون أفحكم الجاهلية يبغون তোমরা কি ইসলামের এই নিয়ামত পাওয়ার পরও বর্বর যুগের পছন্দ সেই বর্বর যুগের দৃষ্টিভঙ্গিতে ফিরে যাবে প্রশ্ন করতেছে তোমরা কি আবার ইসলামের এই সুন্দর সম্প্রীতির নিয়ামত পাওয়ার পরও সেই বর্বরতার দৃষ্টিভঙ্গি সেই বর্বরতার বিভক্তিতে তোমরা কি আবারও ফিরে যেতে চাও প্রশ্ন করতে ওমান আহসানু মিনাল্লাহি হুকমান দেখো আল্লাহ তোমাদের জন্য যে জীবন ব্যবস্থাকে পছন্দ করেছেন ইসলাম ওমান আহসানু মিনাল্লাহি হুকমান আল্লাহর চাইতে উত্তম সিদ্ধান্তদাতা ফয়সালাকারীকে আল্লাহর ফয়সালাকে রেখে তোমাদের জন্য আল্লাহর সিদ্ধান্ত কি রেখে তোমরা কোথায় যাচ্ছ আইনা তা ভাবুন যাচ্ছ কোথায় ভাবুন যাচ্ছ কোথায় আল্লাহ কুরআনে কারিমে প্রশ্ন করতেছেন আপা হুকমাল জাহিলিয়াতি আবগুন সেই জাহিলি দৃষ্টিভঙ্গিতে জাহিলি চিন্তাধারা এবগুন ওইটাকেই তোমরা আবার তালাশ করছো সেদিকেই তোমরা আবার ফিরে যাচ্ছ আবারও সেই দলাদলি আবারও সেই বিভক্তি প্রশ্ন করতেছে ومن أحسن من الله حكما لقوم يوقنون আল্লাহ বলতেছেন যারা বিশ্বাসী তারা তো আল্লাহর ফয়সালা আল্লাহর সিদ্ধান্তকে তারা পছন্দ করে তোমরা না বিশ্বাসী প্রশ্ন করতে বিশ্বাসী হিসাবে তোমাদের কাছে পছন্দনীয় পছন্দনীয় দিন তো ইসলাম বিশ্বাসী হিসেবে তোমাদের কাছে পছন্দনীয় তো আল্লাহর নির্বাচিত মনোনীত জীবন ব্যবস্থা এটা কি ছেড়ে যাচ্ছ কেন প্রশ্ন আল্লাহ তালা রাখতেছেন নবী করিম সাল আলাই সাল্লাম হাদিসের মাঝে সতর্ক করছেন আলাইকুম যদি কেহ তোমাদের মাঝে জাহিলিয়তের স্লোগান দেয় তোমাদের মাঝে কেউ যদি আবারও সেই দলাদলি বিভক্তির স্লোগান দেয় হে মুসলমান সমাজ শুনে রাখো তোমাদের মাঝে কেউ যদি আবারও সেই সাম্প্রদায়িক স্লোগান দেয় আলাইকুম জাহিলিয়া তোমরা তার সাথে কঠোর আচরণ করো আল্লাহ রসুল বলতে সেই মুসলমানের দায়িত্ব এটা মুসলমানের ইমানের দাবি যে ইমানকে গ্রহণ করার মাধ্যমে সে জাহিলিয়তকে ত্যাগ করবে সে জাহিলিয়তকে ভয় করবে শুধু তাই না সে জাহিলিয়তকে প্রচন্ড ঘৃণার দৃষ্টিতে দেখবে তার মাঝে ইমানের ভালোবাসা ইসলামের ভালোবাসা প্রাধান্য পাবে জাহিলিয়ত জাহিলি চিন্তাধারা এইটা তার কাছে ঘৃণার পাত্র হবে ولكن الله حبب إليكم الإيمان وزينه في قلوبكم وكره إليكم الكفر والفسوق والعصيان একজন মুসলমানের কাছে ইমানটা সবচেয়ে প্রিয় হবে হাব্বাবা ইলাই কুমুল ইমান ইমানটা সবচেয়ে প্রিয় বিষয় হবে এটাকে সে সবচেয়ে দামি সম্পদ মনে করবে তার অন্তরে শুধু ইমানের ভালোবাসা থাকবে সে তার ইমানকে সাজানোর কাজে সার্বক্ষণিক ফিকির করবে আর তার কাছে ঘৃণিত হবে আল কুফরা যে কাজের মাধ্যমে আল্লাহ কে অস্বীকার করা হয় ওল ফুসুকা যে কাজ দ্বারা আল্লাহ তালার হুকুম লঙ্ঘন হয় ওল ইসিয়ান যেই কাজ দ্বারা আল্লাহ তালার অবাধ্যতা হয় এমন সমস্ত কাজের প্রতি তার অন্তরের মাঝে ঘৃণা তৈরি হবে আল্লাহ কোরআনে বলতেছেন এরাই আল্লাহ অনুগ্রহ প্রাপ্ত আল্লাহ নিয়ামতের নিয়ামত প্রাপ্ত সুপথের অধিকারী যাদের কাছে ইমানের ভালোবাসাটা সবচেয়ে বেশি যারা ইমানকে সাজানোর ফিকিরে সার্বক্ষণিক তারা তাদের সময়কে অতিবাহিত করে আর যাদের কাছে কুফুর আল্লাহ তালার অবাধ্যতা আল্লাহ তালার হুকুমের লঙ্ঘন এটাকে এই কাজের মাঝে যারা ঘৃণা বোধ করে মুসলমান ইমানকে গ্রহণ করার পর সে জাহিলিয়াতের সাথে সম্পর্কহীনতা ঘোষণা করবে মুসলমান সমাজের মাঝে যদি কেউ সেই জাহিলিয়াতের স্লোগান উঠায় বিভক্তি বিভাজন সৃষ্টি করে মুসলমানরা তা সমঝোতা করবে তার মোকাবেলা করবে বিভক্তি বিভাজনের স্লোগানধারীদের সাথে কঠোর আচরণ করবে এটি ইসলামের নবী ইতিহাসের এক ঘটনা বোখারি শরীফ মুসলিম শরীফ সহ অসংখ্য হাদিসের কিতাবের মাঝে এই ঘটনার আলোচনা করা হয়েছে বনু মুস্তালিক গুত্রকে পরাস্ত করার পর নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লামের নেতৃত্বে ইসলামী বাহিনী তখনও ঠিক সেই বনু মুস্তালিক গুত্রের এলাকায় মোরাইসি কূপ একটা কূপ ছিল কূপের নাম কি মোরাইসি এই কূপের পাশে মুসলমান বাহিনী তারা অবস্থান করতেছিল যুদ্ধ শেষ যুদ্ধের মাঝে বিপক্ষ পরাজিত হয়েছে মুসলমানরা এখন তৈরি হয়ে মদিনার উদ্দেশ্যে নিজ ঠিকানার উদ্দেশ্যে রওনা দিবে যে তাবুর মাঝে মুসলমান সাহাবা একরাম তারা বিশ্রাম নিচ্ছে এরই মাঝে একটা ঘটনা ঘটে গেল সেই কূপ থেকে পানি উত্তোলনকে কেন্দ্র করে দুইজন সাহাবি একজন মহাজির আরেকজন আনসার মহাজির সাহাবির নাম জাহজাহ ইবনে মসউদ গিফারি আর আনসারি সাহাবির নাম সিনান ইবনে ওয়াবার আল জোহানি এদের মাঝে প্রাথমিক ভাবে বাক বিতনটা শুরু হয়ে গেল পানি তোলাকে কেন্দ্র করে সামান্য একটা ব্যাপার খুব বড় কোনো বিষয় না সামান্য একটা বিষয় বিষয়টা হলো কূপ থেকে পানি তোলা এই জাহজাহ ইবনে মাসুদ গিফারি হজরত উমর রাজি আল্লাহ আনহুর গোলাম ছিলেন তো তার সাথে এই সিনা ইবনে ওয়াবার আল জুহানি এক আনসারি তর্ক হইতেছিল তো এক পর্যায়ে এই জাহ ইবনে মাসুদ রিফারি কথাবার্তার বাদ বিতণ্ডার একটা পর্যায়ে তাদের মাঝে হাতাহাতি শুরু হয়ে গেল আর যাহ যাহ তার পায়ের লাঠি এটা সিনানের গায়ের উপর লেগে গেল আর জাহিলি যুগ থেকে আনসারিরা লাঠিটাকে চরম অপমান এবং লাঞ্ছনা করবো নাকি তো এই পরিস্থিতি খুব অল্প সময়ের মাঝে গরম হয়ে গেল কেউ কাউকে ছাড় দেওয়ার পাত্র ছিল না তো পেরে উঠতে না পারে সিনান ইবনে ওয়া বার আল জোহানি আনসারি সাহাবি আনসারিদের সাহায্য চাইলেন ইয়াল আল আনসার হে আনসারিরা আমাকে সাহায্য করো চিৎকার দিলেন সাথে সাথে জাহ জাহ ইবনে গিফারি মুহাজির সেও চিৎকার দিয়ে সাহায্য কামনা করলো ইয়ার আল মুহাজিরিন হে মুহাজিররা আমাকে সাহায্য করো দেখেন পরিস্থিতি কত কঠিন একটা পরিস্থিতি দেখা দিল সবে মাত্র দুশ্মনকে পরাজিত করার পর এখনো মুসলমানদের বাহিনী দুশ্মনের এলাকায় অবস্থান করতেছে দুশ্মনের এলাকায় দুশ্মনের ঠিকানায় দুশ্মনকে পরাজিত করার পর আল্লাহর রসুলের কাছে প্রশিক্ষিত সাহাবা একরামদের কাফেলা পরস্পর পরস্পরের মুখোমুখি হয়ে আনসারিকে সাহায্য করার জন্য আনসারিরা বের হয়ে আসছে কি করছে সে যখন মহাজিরদেরকে ডাকছে তারাও বের হয়ে আসছে কি করছে ঠিক যখন এই অবস্থা মুখোমুখি অবস্থা নবী মোহাম্মদুর রসুল্লাহ তিনি কোলাহল শুনে নেই যে তাবু থেকে বের হয়ে আসলেন আর আল্লাহ রসুল তার জবান দ্বারা বলতেছিলেন মা বাল দাওয়াল জাহিলিয়া মা আল্লাহর রসুল উদ্দেশ্য করে বলতেছিলেন কি হলো তোমাদের মাঝে আমি জাহিলিয়াতের সাম্প্রদায়িক আওয়াজ কেন শুনতে পাচ্ছি আল্লাহ রসুল প্রশ্ন করলেন মা লাকুম ওয়ালি দাওয়াতিল জাহিলিয়া মা বালু দাওয়াল জাহিলিয়া কেন এই জায়গায় জাহিলিয়তের আওয়াজ আসবে কেন এই জায়গায় সাম্প্রদায়িক আওয়াজ আসবে আল্লাহর রসুল সাহাবা একরমদেরকে খুব অল্প সময়ের মাঝে আল্লাহর রসুলের উপস্থিতিতে সাহাবা একরম থেমে গেলেন বুঝার বিষয় সিনান আনসারি সাহাবি সে আহ্বান করেছে ইয়াল আল আনসার হে আনসারীরা আমার সাহায্যে গিয়ে আসো আর মহাজির সাহাবি জাহাজা সেও সাহায্য প্রার্থনা করেছে মহাজিরদের ইয়ালাল মহাজির হে মহাজিররা আমাকে সাহায্য করো ইসলামী ইতিহাসে সবচেয়ে দামি মর্যাদাপূর্ণ দুইটা সম্বোধন একটা হলো মহাজির আর আরেকটা হলো আনসার আল্লাহ তালা কোরআনে কেরিমের মাঝে মহাজিরদের প্রশংসা করেছেন আনসারদের নাম ধরে আনসার নামে তাদের কি করেছেন প্রশংসা করেছেন মহাজিরদের জন্য হিজরত আর এই মহাজির এই লকব এটা ছিল তাদের মর্যাদার লকব আর আনসারি সাহাবিদের জন্য আনসার এই যে লকব এই যে উপাধি এই উপাধিটা ছিল মর্যাদার উপাধি আনসাররা নিজেদেরকে আনসার পরিচয়ে তারা মর্যাদা বোধ করতেন ইসলাম এই পরিচয় দ্বারা তাদেরকে মর্যাদা সম্পন্ন করেছে আর মহাজির মহাজির পরিচয় দিয়ে ইসলাম তাদেরকে মর্যাদাবান করেছে কিন্তু এই পরিচয়টাকেই যখন তারা দলাদলি আর বিভক্তি আর বিভাজনের জন্য ব্যবহার করলো আল্লাহর রসুল সেই নামটাকেই বলতেছেন কেন তোমরা জাহিলিয়তের সেই সাম্প্রদায়িক আওয়াজকে তোমাদের মাঝে কেন তোমরা উচ্চ করছো আল্লাহ রসুল তাদেরকে সাবধান করতেছে واذكروا إذ أن واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا আল্লাহর রসুল তাদেরকে স্মরণ করিয়ে দিলেন তোমরা তো পরস্পরে দলাদলির মাঝে বিভক্ত ছিলে আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহকে তোমরা স্মরণ করো আল্লাহ তালা ইসলামের নিয়ামত দ্বারা বিনিয়ামতিহি ইকুয়ানা ফাসবাহতুম বিনিয়ামতিহি ইকুয়ানা আল্লাহ তো ইসলামের নিয়ামত দ্বারা তোমাদের সমস্ত বিভাজনকে মুক্ত করে সমস্ত দলাদলিকে মুক্ত করে তোমাদেরকে ভাই ভাইপূর্ণ একটা পারস্পরিক মহাব্বতের সম্পর্ক দান করেছে সেই মুসলমান ইসলামকে পাওয়ার পর ইসলামের নিয়ামতকে গ্রহণ করার পর মুসলমান এমন সম্প্রীতির সুসম্পর্ককে রেখে তারা কি দলাদলি বিভাজনে যেতে পারে এটা যাওয়া উচিত হবে আল্লাহ তালার নিয়ামতের নাশুক্রিয়া হবে করিমের এই আয়াত দ্বারা আল্লাহ তালা বলতেছেন শুক্রিয়া আদায় করো আল্লাহ তালা কত সুন্দর জীবন ব্যবস্থা তোমাদেরকে দান করেছেন শুক্রিয়া আদায় করো যদি শুক্রিয়া আদায় না করো যদি আমার এই নিয়ামতের অকৃতজ্ঞতা করো আমি কিন্তু এই নিয়ামতটা তোমাদের থেকে ছিনিয়ে নেব তাই আমাদের পুরানি করিমের এই আয়াত এই আয়াতের শিক্ষা সুরে আলী ইমরানের এই একশো তিন নম্বর আয়াতের শিক্ষা সুরে আনামের একশো বাইশ নম্বর আয়াতের শিক্ষা সার্বক্ষণিক হৃদয়ের মাঝে জীবন্ত রাখা চাই যে আমরা মুসলমানরা তো পরস্পরে ভাই ভাই আমাদের মুসলমানের পরস্পরের পরিচয় কি ভাই ভাই এই পরিচয়টা সার্বক্ষণিক জীবন্ত রাখা চাই যত বিভেদ থাক যত ধরনের মতবাদগত মতভেদগত আমাদের মাঝে দূরত্ব থাকতে পারে কিন্তু ভাই ভাইয়ের যে একটা ইসলামী সম্পর্ক ইমানি সম্পর্ক এইটা তো নষ্ট হইতে পারে পারে নষ্ট হইতে পারে এটা কি চিন্তা করি আমরা আর মুসলমানের মাঝে এই জজবা থাকা চাই আল্লাহ যে জাহিলিয়ত থেকে আমাদেরকে ইমানি শিক্ষা দ্বারা মুক্ত করেছেন আমরা তাতে আর ফিরে যেতে চাই না আল্লাহ ইসলামের নিয়ামত দ্বারা যে জাহিলিয়ত থেকে আমাদেরকে মুক্ত করেছেন আমরা সেই জাহিলিয়তে আর ফিরে যেতে চাই না এই জজ্বাটা থাকা চাই মুসলমানের যদি তা না হয় এই জজ্বাটা না যদি না থাকে আল্লাহ তালা সতর্ক করতেছেন এই জজ্বাটা না থাকাই না সুক্রিয়া সুরায় হুদের তেরো নম্বর আয়াত আল্লাহ তালা ঘোষণা করতেছেন ইমান ইসলামের এই নিয়ামতের নাশুক্রিয়া করে যদি তোমরা জাহালাত আর কুফুরকে ভালোবাসো তাহলে তোমাদের ঠিকানা আগুন জাহান ولا আল্লাহ বলতেছেন ওয়ালা তোমরা জালেমদের দিকে জাহালাতের দিকে ঢুকে যেও না জাহিলি জীবনে জাহিলি চিন্তাধারায় জাহিলি দৃষ্টিভঙ্গিতে তোমরা ফিরে যেও না যদি তোমরা এই ইমানের নিয়ামতকে পাওয়ার পরও ঠিক সেই জাহালাতের ঠিক সেই দলাদুলিয়ার বিভক্তির জীবনে যদি তোমরা ফিরে যাও এর ফলাফল জাহান্ন ফাতামাত্তা কুমুন্নার এর ঠিকানা জাহান্নাম আর এ কাজ যদি তোমরা করো আল্লাহর জিম্মা সাহায্য থেকে তোমাদেরকে বঞ্চিত করে দেওয়া হবে আল্লাহর যে জিম্মা আল্লাহর সাহায্য এটা তোমাদের থেকে উঠে যাবে যখন তোমরা দলাদলি করবে তোমরা ভাই ভাই সম্প্রীতির জীবনকে যাপন করো দলাদলি করো না দলাল দলি তো আল্লাহর তরফ থেকে একটা আজাব আর সম্প্রীতি আল্লাহর তরফ থেকে নিয়ামত সম্প্রীতি ইসলাম দলাদলি বেইমান দলাদলি বেইমানি ولا تكونوا كالذين تفرقوا আল্লাহ বলছেন তোমরা দলাদলি করো না তোমাদের কাছে ইসলাম আসার পর তোমরা কেন আবার সেই দলাদলির মাঝে তোমরা ফিরে যাচ্ছ ইসলাম আসার পর যদি তোমরা আবার সেই দলাদলিতে ফিরে যাও উলা ইকালাহুম আজাবুন আজিম যারা দলাদুলি করবে দলাদুলির জীবনে ফিরে যাবে আমি তাদের জন্য কঠিন আজাব রেখেছি আল্লাহ বলতে সেদিনের অপেক্ষা করো তোমরা তা বুঝো হন যেদিন অনেক চেহারা আলোকোজ্জ্বল হবে খুশি হবে অনেক চেহারা কালো হয়ে যাবে মলিন হয়ে যাবে জানো কাদের চেহারা কালো হয়ে যাবে যারা ইসলামকে পাওয়ার পর এই ইসলাম থেকে বিচ্যুত হয়ে আবার জাহিলিয়াতকে গ্রহণ করেছে তাদেরকে প্রশ্ন করা হবে আকাপার তুম বাদা ইমানিকুম তোমরা ইসলাম ইমানকে পাওয়ার পর কেন তোমরা ভিন্ন মতকে গ্রহণ করলে ইসলাম ইমানের নিয়ামতকে পাওয়ার পর বলো কেন তোমরা আবার জাহিলি এতের মাঝে ফিরে গেলে সুতরাং তোমরা তোমাদের এই জাহালতের শাস্তি এই ইমান থেকে ফিরে যাওয়ার শাস্তি আস্বাদন করো আর আল্লাহ বলতেছেন আর কাদের চেহারা উজ্জ্বল আলোকিত হবে আল্লাহ বলতেছেন যারা ইমান আর ইসলামের এই নিয়ামতের শুকরিয়া আদায় করবে তাদের চেহারা সেদিন আলোকিত হবে শুধু তাই না তারা আল্লাহ তালার রহমতের মাঝে চিরস্থায়ী বসবাসের তার সার্টিফিকেট আল্লাহ তালার তরফ থেকে যে জান্নাতের ওয়াদা সে জান্নাত তারা পেয়ে যাবে আর সে জান্নাতে তারা থাকবে চিরকাল চিরকাল সে জান্নাতে তারা থাকবে তিলকা আয়াতুল্লাহ আল্লাহ বলছেন কথাগুলো আমার কথা আমার কোরআনের আয়াত আমি সত্য সহ তোমাদের কাছে এই কোরআনের আয়াতগুলো শোনাচ্ছি আল্লাহর বিশ্ববাসীদের সাথে তোমাদের সাথে জুলুম করার ইচ্ছা না অমল্লাহু ইউরিদু আল্লাহ চান না জুলমান শাস্তি দিতে আল্লাহ চান না লীল আলমী বিশ্ববাসীকে আল্লাহ তো শাস্তি দিতে চান না আল্লাহ তো তাদেরকে নিয়ামত দিতে চান আর নিয়ামতের ইসলাম আল্লাহ তাদেরকে দান করেছেন কিন্তু তারা যদি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা ইসলাম থেকে ফিরে গিয়ে নিজেদের জন্য জাহিরি জীবন আর পরিণতি জাহান্নামি জীবনকে তারা যদি গ্রহণ করে তাহলে কি করার আছে তাহলে এই প্রশ্ন বেশ করতে আমি তো চাই না বিশ্ববাসীকে শাস্তি দিতে তো কোরআনে করিমের এই সমস্ত আয়াতগুলো আমাদেরকে ডাকছে তোমরা ফিরে আসো ইসলামে আল্লাহর দেওয়া এই সুন্দর জীবন ব্যবস্থা এটাকে তোমরা একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করো এইটাকে তোমরা প্রতিষ্ঠিত করো তোমাদের দুনিয়ার জীবন সুন্দর হবে তোমাদের আখেরাতের অনন্ত অসীম জীবন তোমাদের সুন্দর হবে আল্লাহ তালা আমাদের সকলকে ইসলামকে বুঝা ইসলামকে আমাদের জীবনে প্রতিষ্ঠিত করার তৌফিক দান করুক আখির আওয়ানা আহমদুলিল্লাহ রব্দুল আলমী